আধার কালো আর অন্ধকারে আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাওয়াত দারে দারে জ্বালিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তাবলিগ চলবে তবলি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাওয়াত দারে দারে চালিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলিগ চলবে তবলিগ কালে মাওয়ালা মুসলিম যেথা তিমির অন্ধকারে ঝরঝঞ্জা তুফান করে বরণ ছুটে তাকে উদ্ধারে কালে মাওয়ালা মুসলিম যেথা তিমির অন্ধকারে ঝরঝঞ্ঝা তুফান করে বরণ ছুটে তাকে উদ্ধারে পকালে মারমিয় সুধাই হৃদয় হবে বিশুদ্ধ সালত কায়ে মার সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ ইসলামের মূল বুনিয়াদ দের সুল তাসদিক চলবে তাবলিগ চলছে তবলিগ চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলিগ চলবে তবলি ভ্রান্ত জ্ঞান আর লোভ লাল আছে যে মানব ঘরে করবে দূর সঠিক বিশুদ্ধ জিকির তারে ভ্রান্ত জ্ঞানের লোভ লোসা আছে যে মানব ঘরে করবে দূর সঠিক বিশুদ্ধ জিকির তারে জানবে সকল মুসলমানে শাশ্বত হইসি পয়গা আধার মাঝে আলোর দিশা দিবেন প্রভু রহমা ভ্রান্তিগুলোর হবে অবসান দিন রবি সঠিক চলবে তবলি চলছে তাবলিগ চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তাবলিগ চলবে তাবলিগ খুলুসিয়াত সঠিক নিয়া থাকবে যখন দিনের কাজে হকের আওয়াজ উঠবে আবার কলুষিত এই সমাজে কুলুসিয়াত সঠিক নিয়া থাকবে যখন দিনের কাজে হকের আওয়াজ উঠবে আবার কলুষিত এই সমাজে ঘর হতে ঘর পাড়াই পাড়া নবী মুহাম্মাদের শিষ্য আবার হবে কায়েম হে সোনালি যুগের বিশ্ব রবের কদমে লুটিয়ে পড়বে মোবাল্লিক চলবে তবলি চলছে তবলিগ চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলিগ চলবে তবলি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদী আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদী হকের দাওয়াত দারে দারে জানিয়ে দিল তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলি চলবে তবলি চলছে তবলিগ চলবে তবলিগ চলছে তবলিগ চলবে তবলিগ চলছে তবলিগ চলবে তবলিগ